শুনলেন একগুচ্ছ সঙ্গীতের বিপ্লবী পরিবেশনা কেন দেশ হল স্বাধীন কথা ও সুর করেছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম মনিরুল ইসলাম বিপ্লবী হাফেজ ইব্রাহিম আল হাদি এবং হাফেজ তাওহিদুল ইসলাম কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম ওসমান গনি আল মুজাহিদি হাফেজ ইব্রাহিম আল হাদি হাফেজ তাওহিদুল ইসলাম এবং কে এম ফয়জুল্লাহ সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ ইব্রাহিম আল হাদি সিফাতুল্লাহ আসাদি এবং মেহেদি হাসান লাবু দিক নির্দেশনায় মাওলানা ফিরুজ আলম উপস্থাপনায় আমি সিফাতুল্লাহ সাদি সার্বিক যোগাযোগ শূন্য এক সাত দুই পাঁচ এক তিন তিন শূন্য ছয় শূন্য আমাদের সঙ্গীতগুলো পেতে লগ ইন করুন W W W dot Pradip Charmonai dot com আল্লাহ হাফেজ